সুন্দর একটি পৃথিবী চায় যেখানে যুদ্ধ সন্ত্রাস নয় সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নয় সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নয় মানবতার জন্য মোরা মানবতার জন্ম মোরা শান্তির গঙ্গা সুন্দর শান্তি যুদ্ধ সন্ত্রাস সুন্দর একটি পৃথিবী যুদ্ধ সন্ত্রাস আজি পৃথিবী মানুষের রক্তে ভাসে রক্ত খেকোরা রক্তের নেশাই নাচে হো আজ পৃথিবী জ্ঞানের যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই মানবতার জন্য মোরা মানবতার জন্য মোরা শান্তির গঙ্গা সুন্দর একটি পৃথিবী চাই এখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চায় যেখানে যুদ্ধ সন্ত্রাস বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারি জনপদে জনপদে মৃত্যুর হাজারি বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারি জনপদে জনপদে মৃত্যুর হাজারি বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারী জনপদে জনপদে মৃত্যুর হাজারি ক্রুজু মিসাইল বোমার হামলা সাজানো পৃথিবী বিরান ভূমি হয়ে যায় গো ক্রুজু মিসাইল বোমার হামলা সাজানো পৃথিবী বারুদের গন্ধ চাই না মোরা বারুদের গন্ধ চাই না মোরা বসরায় গোলাপের সুবাস চাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই মানবতার জন্য মোরা মানবতার জন্য শান্তির গান সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই যারা কণ্ঠ দিয়েছে শফিক মামুন বেলাল নাহিদ মাসুদ ফাহিম মেহেদুল হাসান শামীম ও নাজিব সঙ্গীত পরিচালনায় মাসুদ রানা উপস্থাপনায় আমি মুয়াজ হাসান এবং ফারিহা নাজ কৃতজ্ঞতায় মুজিবুর রহমান মঞ্জু কবি মতিউর রহমান মল্লিক শফিকুল ইসলাম মাসুদ আলমগীর মোহাম্মদ ইউসুফ সেলিম রেজা মাজিদুর রহমান জুয়েল মাহফুজুর রহমান আকন্দ আব্দুস সালাম তুহিন ও মামুনুর রশিদ সার্বিক তত্ত্বাবধানে মাহবুব মুকুল শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় আইসিএস প্রকাশনী ঢাকা ও খোদা তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথ চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমাদের গান আমাদের সুর আমাদের মানি আমাদের লেখা করবো মোরা তোমার পথে কোরবানি আমাদের গান আমাদের সুর আমাদের করব মোরা তোমার পথে কোরবানি কবুল করো হে দয়াময় আমাদের গান অভিনয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথ চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় বাতিলের সাথে লড়তে মোদের শক্তি করো দান হাসান বিন সাবিদের মতো মোদের দাও কাকা ঈমান বাতিলের সাথে লড়তে মোদের শক্তি করো দান হাসান বিন সাবিদের মতো মোদের দাও কাকা ঈমান অপসংস্কৃতি পায়ে দলে হবে মোদের যান আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় তোমার পথে চলতে মোরা তোমার পথে জীবন দিতে তোমার পথে গড়তে জীবন পথে চলি নির্ভয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয় আমরা সমন্বয়